أبشري يا أمتي زال الغثاء وصفى من كادر الأوهام ماء أبشري বিসমিল্লাহ সালাত আসসালাম আল্লাহ রসুলিল্লাহ মাবাদ মতবিরোধ থেকে সাবধান Sheikh Zakaria Hamza Al Hattar রহিমাউল্লাহ এর আলোচনা থেকে সংগৃহীত তো এই ব্যাপারে মৌলিক কথা হল মতবিরোধ মৌলিক বিষয় হতে পারে শাখাগত বিষয়ও হতে পারে মৌলিক বিষয়ে যদি কোনো মতবিরোধ হয় তাহলে এটার জন্য সুন্দর উপায় অবলম্বন করা মীমাংসার এর উদাহরণ পাই আমরা মুসা এবং হারুন আলাই আলাইহিমাসালাম এর ঘটনার মধ্যে মতবিরোধটা কোন পর্যায়ের মৌলিক ছিল মোসা আলহ ইসলাম তোর পাহাড়ে চলে গেলেন হারুন আলহ ইসলামকে প্রতিনিধি হিসেবে রেখে গেলেন এদের মধ্যে একদল কুফুরিতে লিপ্ত হয়ে গেল গরুর বাসুর পূজা শুরু করে দিল এখন হারুন আলহ ইসলাম দেখলেন আমি যদি এদের থেকে বিচ্ছিন্ন হয়ে যাই তাইলে সংশোধনের আর পথ খোলা থাকছে না এই জন্য তিনি চিন্তা করলেন যেহেতু মুসা আলহ ইসালাম আমাদের সবার উপরে মীমাংসাকারী একজন আছেন তার জন্য অপেক্ষা করি মানে এই পরিমাণ তিনি তাদের অন্যায়ের সাথে জড়িত হননি বা যারা তার অনুসারী ছিল তারা অন্যায় থেকে বিরত ছিল কিন্তু যারা এই অন্যায় জড়িত ছিল হয়েছে তাদেরকে তিনি কি করে দেননি বিচ্ছিন্ন করে দেননি বা পৃথক তাদের থেকে হয়ে যাননি অপেক্ষা করেছেন ঠিকই মুসা আলাহ ইসলাম আসার পরে ওদের বিচার করেছেন মীমাংসা হয়ে পড়েছে জমাতের মধ্যে বিচ্ছিন্নতা কি হয়নি সৃষ্টি হয়নি হারুন আলহ ইসলাম ও মুসা আলহ ইসলামের কাছে এই উজরি পেশ করেছেন যখন মুসা ইসলাম বললেন যে যখন তাদেরকে এই ধরনের জঘন্য অপরাধে লিপ্ত হতে দেখলে কেন তুমি তাদেরকে ছেড়ে দিয়ে চলে আসলে না তখন হারুন আল ইসলাম কি জবাব দিয়েছিলেন আমার এই আশঙ্কা হয়েছে যে এদেরকে ছেড়ে দিয়ে চলে আসার পরে বিচ্ছিন্নতা হয়ে যাবে আপনি পরে বলবেন লিমা ফার রক্তা বাইনা কৌমি যে আমি ঐক্যবদ্ধ একটা দল তোমার হাতে দিয়ে গেলাম এদের মধ্যে তুমি বিচ্ছিন্নতা সৃষ্টি করে দিলে ফার্রাক্তা বাইনা বানি ইসরায়েল যে বানি ইসরায়েলের মধ্যে তুমি কি নিয়ে আসলে বিচ্ছিন্নতা নিয়ে আসলে দেখেন এটাই আসলে মানে শরীয়তের মাস আলা এবং ইসলামী সিয়াসত এর মধ্যে সম্পর্ক এর অর্থ এটা নয় যে হারুন আলহ ইসলাম তাদের কুফুরি তাদের যখন অপরাধ এটা কি করেছেন অনুমোদন করেছেন এটা না যেহেতু সংশোধনের কি আছে সুযোগ আছে আরেকটা উদাহরণ দিই জাদু এটা কুফুরি কোরআনের ভাষ্যেই জাদু এটা কি কুফুরি বিশেষত নবীর বিরুদ্ধে নবীর উপর বিজয়ী হওয়ার জন্য যদি কেউ জাদু কার্যক্রম পরিচালনা করে এটা কি কুফুরি হওয়ার মধ্যে কোন সন্দেহ আছে এই জাদু প্রয়োগের নির্দেশ মুসা আল ইসলাম দিচ্ছেন অনুমতি দিচ্ছেন জাদুঘররা মুসা আল ইসলামকে কি বলল ইম্মা আন তুলকিয়া ইম্মা আন্না কুনা নাহনুল মুলকিন যে আপনি আপনার কাজ দেখাবেন না আমরা আমাদের কাজ আমাদের জাদুকার্য দেখাবো মোসা আলাহ ইসলাম কি বললেন উলকু তোমরা তোমাদের জাদু দেখাও এই যে জাদু এবং নবীর বিরুদ্ধে জাদু প্রয়োগ এই কাজের নির্দেশ দিলেন কেন নির্দেশ দিলেন মোসা আল্লাহ ইসলাম এটাকে কি বলবেন জাদুর অনুমোদন জাদুর ব্যাপারে সম্মতি কি জাদুকে মূলোৎপাটনের একটা ব্যবস্থা যদিও আপাত দৃষ্টিতে যেগুলো কি মার্কা বেশি উগ্র মার্কা তারা বলবে মোসা আল ইসলাম নওয়াজ কতক্ষণের জন্য কাফের হয়ে গিয়েছিলেন বলবে শিয়া খারিজি এই মার্কা দলগুলো এটাই বলবে শিয়ার আলিরা রাদিল্লাহ তালনকে কি বলেছিল যে আপনি হাকাম নির্ধারণের মাধ্যমে কাফের হয়ে গিয়েছিলেন আপনার সাথে আমরাও কাফের হয়ে গিয়েছিলাম আমরা ইসলাম গ্রহণ করলাম আপনিও কি করেন ইসলাম গ্রহণ করেন লাহ ইহ পড়েন আমরা পড়লাম আমরা মুসলমান হয়ে গেলাম ওই ঘটনাটা তো আমাদের জানা থাকার কথা আলী রাদি আল্লাহ তালানহর সাথে খারেজিরা হ্যাঁ খারেজিরা এই তো খারেজিরাই তো আলী রাদি আল্লাহ তালানকে কি বলেছিল যখন আলী রাদি আল্লাহ তালানহ খুদ্া দিতেন তখন তারা মসজিদের ভিতরে থেকে কি বলে উঠত ইনিল হকম ইল্লা আলিল্লাহ এর দ্বারা এদের উদ্দেশ্য হতো ওই যে আপনি কি করেছিলেন হাকাম মেনেছিলেন আপনি ইসলামের বিরুদ্ধে কোরআনের আয়াতের বিরুদ্ধে চলে গিয়েছিলেন হুকুম তো হাকাম তো একমাত্র কে হুকুম তো একমাত্র আল্লাহর হাকাম তো হবেন একমাত্র কে আল্লাহ আপনি মানুষকে বিচারক নির্ধারণ করলেন কিভাবে ইনিল হকম ইল্লাহ এই জন্য ওই কাহিনীর দিকে যাচ্ছি না সেটা যেহেতু সবার সুবিদিত সেখানের আমি শুধু এই আলোচনার সাথে সেখানের যে সম্পর্কটা এটা দেখালাম যে তাহলে কি আলী রাদিল্লাহ তালন হাকাম মানার দ্বারা আসলে কি কাফের হয়ে পড়েছিলেন এই খারিজি মার্কা এই ধরনের লোকগুলো এদের অবস্থাটাই হলো এটা যে ইসলামী সিয়াসতটা তারা কি করে না বুঝে না এরা কি চলে সুজা চলে সাদা অথবা কালো ধূসর এর কোন অবকাশ তাদের মাঝাবে নেই অথচ রাসুল সাল্লাম কি বলেছেন আল হালাল উবাইনুন ওয়াল হারাম উবাইনুন ওয়াবাইনাহুমা উমুরুন মুস্তাবিহাত তা মুস্তাবিহাতের একটা স্তর আছে না ওদের কাছে এমন কোন স্তর থাকার কি নাই অবকাশ নেই সব এসপার উসপার হয় এটা না নয় সেটা নয় সাদা নয় কালো এই যে দেখেন এখন মুসা আলহিসাম যে কি করলেন তাদেরকে জাদুর কার্য পরিচালনার নির্দেশ দিলেন এটা কি তিনি কুফুরি কাজের নির্দেশ দিলেন না তাদের এই কুফুরিটাকে মূলোৎপাটনের একটা ব্যবস্থা গ্রহণ করলেন কিন্তু ক্ষুদ্র দৃষ্টি সম্পন্ন যারা এই সংকীর্ণ অবস্থা যাদের মনের তারা কি বলবে যে এই সময়ের জন্য নওয়াজবিল্লা তিনি কি হয়ে পড়েছিলেন কাফের হয়ে পড়েছিলেন জাদুর অনুমোদন দিয়েছেন তিনি আমরা বিভিন্ন ক্ষেত্রে এই কাজগুলো করি এই কারণে এই কথাটা বলতে হলো আমরা ইসলামী সিয়াসতটাকে কি করতে পারি না বুঝতে পারি না এবার আসেন মুসা আলহ ইসলাম যখন হারুন আলহ ইসলামের এই উজর শুনলেন যে এই বিচ্ছিন্নতার ভয়ে আমি তাদের থেকে কি হইনি পৃথক হয়নি আমি জামাতকে ঐক্যবদ্ধ রেখেছি আপনি এসে যেন সংশোধন করতে পারেন এরপরে মুসা আলাহ ইসলাম হারুন আলাহ ইসলাম কি কোনো তিরস্কার করেছেন করেননি তাহলে বোঝা গেল মুসলমানদের জামাতের ঐক্য ধরে রাখার ক্ষেত্রে সাময়িকভাবে মৌলিক বিরোধ সত্ত্বেও একটা অবস্থা কি করে নেওয়া যায় মেনে নেওয়া যায় যেন পরিপূর্ণ সংশোধন সম্ভব হয় যদি বিচ্ছিন্ন করেই ফেলতেন এই সংশোধনটা আর সম্ভব হতো এখন এই ধরনের পদক্ষেপ যদি কেউ এখন বর্তমানে গ্রহণ করে তাহলে তাদেরটাকে কি হারুন আহলে ইসলামের এজতেহাদের সাথে মিল সম্পন্ন এজতেহাদ বলা যাবে না যদি মাসালা এটাই ধরি যে মুসা আলহ আলহিসাল্লাম যেমন বলেছিলেন যে হারুন আপনি কেন তাদের থেকে পৃথক হয়ে চলে আসলেন না পৃথক হয়ে চলে আসা এই ধরনের পরিস্থিতিতে এটাও যদি একটা মাস আল্লাহ হয় তাহলে এই ধরনের পরিস্থিতিতে পরবর্তীতে সংশোধনের আশায় থেকে যাওয়া এটাও তো একটা কি মাস আলা এটাও একটা রায় এটা একটা অভিমত এই অভিমতটা হারুন আল্লাহ ইসলামের আর সেই অভিমতটা মুসা আলহ ইসলামের যে পৃথক হয়ে যাওয়া এই ক্ষেত্রে তাহলে দুটা অভিমতেরই একটা লজিক একটা যৌক্তিকতা আছে না নেই আছে তাহলে এখন যদি এই দুই জনের দুই অভিমতের উপর কেউ আমল করে ভুলের উপর হবে পরিষ্কার ইসলামের বিরুদ্ধে চলে যাবে আল্লাহর শত্রু হয়ে যাবে সে এই বিষয়টাই বলা উদ্দেশ্য যে মৌলিক বিষয় যদি সাময়িক কেহ ইসলামী সিয়াসতের এই আলোকে বিষয়টাকে পরিপূর্ণ সংশোধনের জন্য পথ চলে তাহলে তার এই পথ চলার কি আছে অবকাশ আছে আর যদি শাখাগত বিষয় হয় তাহলে এই ক্ষেত্রে তো ইসলামের বিধানই হল যে এগুলোর মধ্যে ছাড় দিয়ে অক্ক কি করে রাখো ধরে রাখো যেমন দেখেন রাসুল সাল্লাহ আলিহাসাল্লাম তিনি আগ্রহ প্রকাশ করেছেন আয়াসা সিদ্দিকারা দিয়াল্লাহ তালানহার সাথে বলেছেন যে কাবা ঘর আমার মনে চায় যে ইব্রাহিম আলি ইসালাম যেই ভিত্তির উপর নির্মাণ করেছিলেন সেই ভিত্তির উপর কি করি পুনর্নির্মাণ করি কিন্তু আমি যদি এ কাজটা করতে যাই তাহলে নতুন মুসলিম নব মুসলিম যারা আছে এদের মনের মধ্যে বিভিন্ন ধরনের সংশয় বা একটা বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে তারা ভাবতে পারে তিনি কেমন নবী হলেন যে আল্লাহর ঘর ভাঙ্গেন কারণ পুনর্নির্মাণ করতে হলে তো কি করতে হবে ভাঙতে হবে এই ভাঙ্গাটাকে সে মনে করবে আল্লাহর ঘর ভাঙ্গা আসলে এটি কি আল্লাহর ঘর ভাঙ্গা হবে না আল্লাহর ঘরকে আল্লাহর মানসা অনুযায়ী আল্লাহর প্রিয় নবী ইব্রাহিম ইসলামকে দিয়ে আল্লাহ তালা যেই অবস্থায় যেই আকৃতিতে বানিয়েছিলেন সেই আকৃতিতে বানানোর পদক্ষেপ হবে কিন্তু ক্ষুদ্র দৃষ্টি সম্পন্ন ব্যক্তিরা অবুজ ব্যক্তিরা বুঝবে এটা বাহ্যিক নজরে চোখে কি দেখা যায় আল্লাহর ঘর ভাঙ্গা বিগড়ে যাবে এটা শাখাগত বিষয় এই জন্য যে তারা তো কাবাকে কেবলাই মানতেছে সবাই কাবাকে কেবলা মানতেছে না কাবাকে কেবলা মানা এটা মৌলিক বিষয় কারণ আল্লাহ পাকের সরাসরি কি নির্দেশ কিন্তু কাবাকে বেনা ইব্রাহিমের উপর নির্মাণ করা এটা কি আল্লাহর কোন পরিষ্কার নির্দেশ ছিল এই বিষয় ছিল এখন এই বিষয়ের এই বিষয়টাকে সেই অবস্থায় বানাতে পারলে ভালো ছিল ভালো হতো উত্তম হতো কিন্তু সেটা করতে গিয়ে যদি আরো বড় ধরনের কি হয় ফিতনা হয় ঝামেলা হয় মানুষ কিসের মধ্যে পড়ে যায় বিশৃঙ্খলার মধ্যে পড়ে যায় তাহলে সেটার থেকে নিবৃত থাকা এটাই কি সমীচীন রাসুল সাল্লাহাম এই কাজটাই করেছে পরবর্তীতে রাসুল সাল্লাহাম যেভাবে নির্মাণ করতে চেয়েছিলেন হাজ্জাজেবনি ইউসুফ সেভাবে নির্মাণ করেছেও ও আবদুল্লাবনি জুবাইর রদিয়াল্লাহ তালান হাজ্জাজেবনি ইউসুফ কি করেছে আবার আবার যে আবদুল্লাহ ইবনে জুবাইর হাজ্জাজের দৃষ্টিতে মানে কাবাগর ভঙ্গনকারী বা বিদ্রোহী এই বিদ্রোহীর হাতের নির্মাণ কাবা থাকবে এটা সে বরদাস্ত করেনি সে কি করেছে আবার এটা ভেঙ্গে এই কুরাইশরা যেভাবে বানিয়েছিল সেভাবে বানিয়েছে পরে তখন ইমাম মালিক রহিমাহুল্লার কাছে পরবর্তী খালিফা জিজ্ঞেস করেছিল হাজ্জাজ ইবনে ইউসুফের নির্মাণকে ভেঙ্গে আমি আবার রাসুসাল্লাহাম যেভাবে চেয়েছিলেন ইব্রাহিম আল ইসলামের ভিত্তি যতটুকু পুরাটুকুর উপর কাবা নির্মাণ করব কিনা ইমাম মালিক রহিমহল্লা বলেছেন যে রাজনীতির খেলার পাত্র হতে কাবাগরকে আমরা দিতে পারি না যেভাবে আছে সেভাবেই থাকবে তিনার এই সিদ্ধান্তের কারণে আর ভাঙ্গাভাঙ্গির পথ খুলে নেই এখন দেখেন যে কাবাকে এটা একটা কত বড় আবেগের সাথে সম্পর্কিত বিষয় ইসলামের কত প্রসিদ্ধ একটা বিখ্যাত বিষয় তাই না কিন্তু সেই বিষয়েও কি দেওয়া হলো ছাড় দেওয়া হলো শুধু ইসলামী সিয়াসতের জন্য যে মুসলিমদের অক্ষ ঠিক থাকে মুসলিমরা এই কারণে বিভ্রান্তির মধ্যে না পড়ে আসলে যারা উম্মতের দরদ নিয়ে কাজ করে তারা এই বিষয়গুলির প্রতি কি রাখে খেয়াল রাখে আর যাদের কোনো দরদ নেই দায়ী দায়িত্ব নেই তারা সোজা সাপটা চলতে কোনো সমস্যা নেই সুলাইমান আলাই ইসলাম এবং দাউদ আলাই ইসলামের ঘটনা বা নবীদের ঘটনা না হোক স্বাভাবিক ঘটনা হিসেবে আমরা জানি দুই মহিলা বনের মধ্যে তাদের বাচ্চা একজনের বাচ্চা কি হয়েছে হারিয়ে গেছে দুজনের এই কুলে বাচ্চা ছিল একজনেরটা হারিয়ে গেছে আর একজনেরটা আছে এখন এই যেই বাচ্চা আছে সেই বাচ্চা নিয়ে উভয়ের দাবি হলো যে এটা আমার আসলে তো উভয়ের না একজন তো জানে যে আমার বাচ্চাই হারিয়েছে আর এই বাচ্চাটা আমার নয় অন্য মহিলার তারা তো জানে কিন্তু এই মহিলা দুষ্টমি করে যে আমার বাচ্চা হারিয়েছে ওর বাচ্চা ঠিক আছে ওকেও বাচ্চা পেতে দিব না আমি সে নিজের বলে দাবি করছে কি মীমাংসা কাজীর কাছে নিয়ে যাওয়া হলো কাজী বুঝলেন বিষয়টা বুঝার পরে বললেন চলো ওদের ইয়ার কারো দাবি তো কারো দাবির পক্ষে কোনো কি নেই দলিলও নেই আর দাবির বিপরীতেও কোনো দলিল নেই সুতরাং বাচ্চাকে কেটে দুটুকরো করে দুজনকে দিয়ে দেই জাল্লাদকে নির্দেশ দিল যে এ কাজ করো তখন একজন নীরব দাঁড়িয়ে থাকলো আরেকজন চিৎকার শুরু করে দিল যে নানা প্রয়োজন নেই যে বাচ্চা যেভাবে আছে সেভাবেই থাক ওই মহিলাকেই দিয়ে দেন এখন কাজী বুঝল যে বাচ্চা এটা আসলে কার মা তো চিৎকার শুরু করে দিয়েছে নিজের দাবি ছেড়ে দিয়েছে আর ও তো ভাবছে যে আমার বাচ্চা গেছে ওর বাচ্চাও যাক টুকরা হয়ে গেলে দুজনেই গেল আসলে উম্মতের সাথে আমাদের বিভিন্ন দলের বিভিন্ন জমাতের সম্পর্কটা এমন যাদের আসলে দরদ আছে তারা এইভাবে ফিকির করে সহজে কেটে ফেলতে পারে না সহজে বদনাম করা শুরু করে দিতে পারে না কাপড় ঘোষণা করে করে দিতে পারে না চিল্ল করতে পারে না জাহান নামে পাঠিয়ে দিতে পারে না ওদের কাছে এভাবে কেটে ফেলাটা বেদনাদায়ক হয় কষ্টকর হয় যে আমি কাটতেছি কি আমাকেই তো কেটে ফেলতেছি আমি আর যাদের এই দায়ী দায়িত্বটা নেই এই দরদটা নেই এই সম্পর্কটা নেই তারা বলে যে কেটে ফেলা হোক আল্লাহ তালা কি উম্মতের কোনো মূল্য রাখেননি রাসুল সাল্লাহ আলহিহাস্লামকে আল্লাহ তালা বলেছেন হুয়াল্লাদি আইয়াদা কাবি বিনাসরিহি ওয়াবিল মিনিন ওই আল্লাহ যিনি আপনাকে সহায়তা করেছেন নিজের সাহায্য দিয়ে এবং মুমিনদেরকে দিয়ে তো মুমেনদের অবস্থানটা আল্লাহ তালা কোন পর্যায়ে নিয়ে উঠিয়েছেন যে আল্লাহ নিজের সাহায্য দিয়ে আপনাকে সহায়তা করেছেন মুমেনদেরকে দিয়ে আপনাকে সহায়তা করেছেন তো মুমেনদের মর্যাদা আল্লাহর কাছে নেই সেই মুমেনদেরকে ব্যাপক হারে আমরা পাইকারি ভাবে কি করা শুরু করে দিলাম কাটা শুরু করে দিলাম আমার সাথে মাস আলাগত মত বিরোধের কারণে আমি সমানে তার উপর ছুরি চালিয়ে যেতে থাকলাম আসলে এখন আমাদের কাফের এবং মুসলিমের যে যুদ্ধটা চলতেছে এই ক্ষেত্রে কাফেররাও চায় যে আমরা পরস্পরে মারামারি করে কাটাকাটি করে ভুল বুঝাবুঝির শিকার হয়ে কি হয়ে যায় দুর্বল হয়ে যায় শেষ হয়ে যায় তারা আমাদের উপর চিরদিন ছড়ি ঘোরাতে থাকুক আমরা এই আসলি কাফেরদের সাথে এই পরিষ্কার শত্রুতাটাকে কি করতে শত্রুতাটাকে গুরুত্ব না দিয়ে আমরা এই নিজেদের বানানো নিজেদের তাবিলি নিজেদের ব্যাখ্যা করা বিভিন্ন কাফের বানিয়ে বানিয়ে এদের সাথে আমরা নিজেরা কি হয়ে পড়লাম জড়াইয়া পড়লাম এবং মূল কাফের পরিষ্কার কাফের ঐক্যবদ্ধভাবে সর্বসম্মতভাবে যা যে কাফের তারা কি পেয়ে গেল মাছ দিয়ে সুযোগ পেয়ে গেল তাদের জন্য সুযোগ সৃষ্টি হয়ে গেল কি আমরা দূরদর্শিতা দেখালাম আর কি বুদ্ধিমত্তা দেখালাম এখন মুসলিমদের কোনো জামাত কাফেরদেরকেই মার দেওয়ার জন্য তাদের সাথে সাময়িক কি করে চুক্তি করে তারপরও নিজেদের কোনো মৌলিক বিষয়কে কি করে নয় ছাড় দিয়ে নয় নিজেদের অবস্থানে কি থেকে দৃঢ় থেকে হ্যাঁ হয়তো পারে এমন কিছু বিষয় থাকতে পারে যেই ক্ষেত্রে একজনের ব্যাখ্যা এক ধরনের আরেকজনের ব্যাখ্যা কি হতে পারে আরেক ধরনের যেইগুলো ব্যাখ্যাযোগ্য এই বিষয়গুলোই শাখাগত যেগুলো ইজতিহাদি এই সব বিষয়গুলোই কি শাখাগত এইগুলোর কারণে একজনের সাথে আরেকজনের শত্রুতাও রাখতে পারে না একজনে আরেকজন থেকে কি হতে পারে না বিচ্ছিন্ন হতে পারে না বরং শাখাগত বিষয়ের ক্ষেত্রে এখতেলাফি বিষয়ের ক্ষেত্রে আমির যেই অবস্থান গ্রহণ করবে মামুরদেরকে সেই অবস্থান গ্রহণ করাই কি কর্তব্য পরিষ্কার কোরআন এবং হাদিসের বিরুদ্ধে যদি আমির কিনা দেয় নির্দেশ না দেয় তাহলে তার সেই হুকুমগুলো পালন করা মামুরদের জন্য কর্তব্য আর যদি পরিষ্কার কোরআন হাদিসের বিপরীত কোন আল্লাহর হুকুমের বিপরীত কোনো হুকুম দেয় তাহলে সেই হুকুম কি করতে পারবে না সে মানতে পারবে না হ্যাঁ যদি আমির কুফুরির মধ্যে লিপ্ত না হয় আমিরকে কি মানতে হবে আমির মানতে হবে হ্যাঁ সে যদি কুফুরির সাথে জড়ায়া যায় তাহলে তখন আর সে কি থাকবে না আমির ই থাকবে না এই বিষয়টাও আমাদের পার্থক্য বোঝা উচিত যতক্ষণ সে কুফুরিতে না জড়ালো ততক্ষণ পর্যন্ত সে আমির আছে কিন্তু সে যদি শরীয়ত বিরোধী কোনো কাজের নির্দেশ দেয় সেটা কি করা যাবে না মানা যাবে না আর যদি সেই কাজটা মানা যাবে না সে আমির থাকবে আর যদি এখতিলাফি কোনো বিষয়ে সে কোনো সিদ্ধান্ত দেয় আমার মত যদি ভিন্ন হয় তারপরও কার মতটা মানতে হবে আমির মত কি করতে হবে মানতে হবে এই জন্য যেখানে শরীয়তে আমাকে মান্যতার নির্দেশ দিছে সেখানে যেন আমি কি না গ্রহণ করি বিচ্ছিন্নতা গ্রহণ না করি হ্যাঁ কুফুরির সাথে যদি কেহ জড়িয়ে যায় তার থেকে কি হয়ে যেতে হবে বিচ্ছিন্ন হয়ে যেতে হবে এখানে কোন আপোষ করা যাবে না আর বিচ্ছিন্নতার মূলে কি থাকে বিচ্ছিন্নতার মূলে থাকে হল নিজের স্বার্থের পিছনে সোটা যতগুলো বিচ্ছিন্নতা অনৈক্য আমরা দেখব এর পিছনে দেখা যাবে যে এখলাসের কমতি নিজের স্বার্থে নিজের কোন লোভের বশবর্তী হয়ে সে কাজ করতেছে এই কারণে সে অন্যের সাথে কি করতে পারে না মিলতে পারে না কারণ খাহের সাথে নফসানি আমারও আছে আপনারও আছে আপনার খাহেসাত আপনার স্বার্থ পূরণ করতে চায় আমার খাহেসাত আমার স্বার্থ কি করতে চায় পূরণ করতে চায় আর প্রত্যেকের স্বার্থ সমানভাবে পূরণ হবে এটা কি নয় সহজ নয় এই জন্য স্বার্থের বেমিল দেখা দেয় নিজেদের মধ্যে কি সৃষ্টি হয় মতদ্বৈততা মতানুক্য দলাদলি সৃষ্টি হয় আর প্রত্যেকে যদি আমরা আল্লাহর হুকুমের জন্য আল্লাহর দিনের জন্য কাজ করতাম তাহলে আমার ব্যক্তি স্বার্থকে কি করতে পারতাম ছেড়ে দিতে পারতাম যে আমার স্বার্থ ছেড়ে দিলাম আমি পাবো কার থেকে আল্লাহর থেকে এখলাস হল মানে আল্লাহর জন্য নিবেদিত হয়ে যাওয়া এটা হল অক্ক টিকিয়ে রাখার মূল ব্যবস্থা যদি আল্লাহর জন্য আমি কাজ করি তাহলে যে কারো সাথে ঐক্যবদ্ধ হওয়া আমার জন্য কি সম্ভব যারা আল্লাহর পথে চলতেছে কারণ সে তো আল্লাহকে মানে আল্লাহর দিন মানে শরীয়ত মানে কোরআন সুন্না মানে তো তার সাথে আমার অনক্যের আর কোনো তো বিষয় থাকে না আল্লাহ তাহলে আল্লাহর জন্য নিবেদিত হয়ে আমাদেরকে বিচ্ছিন্নতা মুক্ত হয়ে ঐক্যবদ্ধভাবে জামাতের সাথে সামিল থেকে দিনের কাজ আঞ্জাম দিয়ে যাওয়ার তফিক দিন আলহামদুলিল্লাহ রবিল আলমিন